আওয়ামি আতা রহমাতুল্লাহ আলাহি হতে বর্ণনা তিনি বলেন আমি উবায়দ ইবনু উমায়র লাইসি রদেলাহ তাল্লাহ্ন এর সঙ্গে আয়সা রদেলাহ তাল্লাহা এর সাথে সাক্ষাৎ করলাম অতপর তাকে হিজরত সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন এখন হিজরতের কোনো প্রয়োজন নেই অতীতে মুমিনদের কেউ তার দিনের জন্য তার প্রতি ফিতনার ভয়ে আল্লাহ ও তার রাসুলের দিকে হিজরত করতেন আর আজ আল্লাহ ইসলামকে বিজয় করেছেন এখন কোনো মুমিন তার রবের ইবাদত যেখানে ইচ্ছা করতে পারে তবে এখন আছে জিহাদ ᱩᱱᱤᱭᱟᱛ